وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الله رب العالمين দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের অগণিত আয়াতের থেকে এক আয়াতের এক অংশ এবং হুজুরপাদ সাল্লাহ আলহি একটি হাদিস আপনাদের সম্মুখে পড়া হয়েছে নির্ধারিত সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে করবো আমার তৌফিকে ইল্লা বিল্লাহ সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এবাদত হল নামাজ নামাজ পড়া মমিন এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজ পড়া মমিনের বৈশিষ্ট্য নামাজ না পড়া কাফেরের বৈশিষ্ট্য আর এই নামাজ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে এরশাদ করেছেন ওয়াইন্নাহা লাকাবি রত্ন নিশ্চয় নামাজ অত্যন্ত ভারী জিনিস কঠিন জিনিস নামাজ অত্যন্ত ভারী জিনিস এবং কঠিন জিনিস আপনাদের অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন তিনি হচ্ছে রহমান রহিম দয়ার সাগর যিনি দয়ার সাগর তিনি কিভাবে নামাজের মতো কঠিন একটি দায়িত্ব দুর্বলতম মাকলুকদেরকে দিয়ে থাকেন আল্লাহ যদি রহমান রহিম না হতেন নির্দয় হতেন তখন হয়তো আমরা বলতাম যে উনার ভিতরে দয়া নেই যা ইচ্ছে তাই আদেশ করতেন এখন তো আল্লাহ হচ্ছে রহমান রহিম তিনি নিজ মুখেই বলতেছেন নামাজ অত্যন্ত কঠিন জিনিস নামাজ অত্যন্ত ভারী জিনিস তো একজন দয়ার সাগর কঠিন একটা জিনিস দুর্বলতম মাখলুকের উপর কিভাবে চাপিয়ে দিলেন এটা তো তিনি দয়ার পরিচয় দিন নেন অনেক হয়তো প্রশ্ন করতে পারেন কিন্তু আমরা আবার মানুষ দুর্বল হলাম কিভাবে অসাধ্যকে সাধ্য করতে পারি আমরা দুর্বল আবার কিভাবে তাই আমরা দুর্বল আল্লাহ কোরআনে বলেছেন ফুলিকল ইনসান ও জড়াইকা আল্লাহ নিজেই বলেছেন আমি মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি আমাদের যখন মাথার চুল বড় হয় চুল কাটার জন্য আমরা সকলেই নাপিতের মুখাপিক্ষি হই কিন্তু গরু ছাগল কুকুর এদেরও তো চুল বড় হয় এরা কি আদৌ কখনো নাপিতের মুখাপিক্ষি হয়েছে এতে শীতের মৌসুম গেল শীতের থেকে বাঁচার জন্য আমরা মানুষ জ্যাকেট জাম্পার সোয়েটার মোজা কান টুপি বিভিন্ন ধরনের ছাল কম্বল ল্যাব আমরা ব্যবহার করেছি কিন্তু আমাদের এলাকার কুকুর শীতের মৌসুমে ওরা কখনো একটি জ্যাকেট জাম্পার সোয়েটার গায়ে দিতে আপনারা দেখেছেন তাহলে মানুষ দুর্বল কুকুর দুর্বল নাকি মানুষ দুর্বল মানুষ দুর্বল মানুষের সন্তান হওয়ার জন্য দাত্রীর মুখে কি হয় দাত্রী ছাড়া কোনো মানুষের সন্তান হয় না কিন্তু কুকুর একত্রে যে সাত আটটি বাচ্চা দিল কুকুর কখনো দাত্রীর মুখাপেক্ষি হয়েছে তাহলে কুকুর আমাদের থেকে কত সবল আমরা কত দুর্বল মানুষ খাদ্য অখাদ্য চিনে না জন্মের পর এক মাস দুই মাস বয়সী শিশু নিজে পায়খানা করে নিজে খায় খায় কি খায় না ভাই কিন্তু মুরগির বাচ্চা আজকে মাত্র জন্ম নিল ডিম থেকে আজকে তাকে বের করা হয়েছে কিছু খুদ খুদ খাওয়ার জন্য আপনার তাকে দিয়েছেন যখন খুদ খাওয়া শেষ ওই জায়গায় হাত বুলিয়ে দেখবেন খুদের আকারে কিছু দুলাবালি কণা পড়ে আছে এগুলো খুদ নয় তো মুরগির বাচ্চা সে কিভাবে বুঝলো খুদ আমার খাদ্য আর ধুলা বালিকণা এগুলো আমার খাদ্য নয় মুরগির বাচ্চা কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে মুরগা কাজ বয়জা বেরু আয়া বেরু তলাবাদ মুরগা কাজ বয়জা বেরু আয়া বেরু তলাবাদ আদমি দাদা না দারদ খেরে দো আসলো তুমি আকে না কাছে গস্তে বসি যে না রসি সে বলতে পারে কোনটা তার খাবার কোনটা তার অখাদ্য ঠিক না বেঠিক ভাই তারপর আসেন মানুষ যখন জন্ম নেয় তখন সে তার শত্রু মিত্র চিনে না কে তার বন্ধু কে তার দুশ্মন কোন প্রতি একটা বাচ্চাকে যদি কোনো মানুষ আগুনে ফেলার জন্য নিয়ে যায় বাচ্চা বলতে পারবে না যে আমাদের আগুনে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু একদিনের মুরগির বাচ্চা তার মাথার উপর দিয়ে এক হাত ধরবো একটা কাক কালো বর্ণের একটা পাখি যখন উড়ে যায় এই একদিনের মুরগির বাচ্চা বলতে পারে যে কালো রঙের এক হাত দৈর্ঘ্যওয়ালা এই পাখিটি আমার শত্রু পাখিটি দেখার সাথে সাথে একদিনের মুরগির বাচ্চা তার মায়ের বুকের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করে কত বড় গরু কাকের থেকেও কয়েকশো গুণ বড় একটা গরু গরুকে যখন মুরগির বাচ্চা কখনো দেখে মুরগির বাচ্চা তার মায়ের কোলের নিচে আশ্রয় নেয় আশ্রয় নেয় না সে বুঝে যে গরু আমার শত্রু না এই পাখিটি আমার শত্রু তাহলে একটা পাখি সে তার শত্রু মিত্র চিনে কিন্তু দুর্ভাগ্য আমাদের মানুষের আমরা শত্রু মিত্র চিনি না তাহলে আমরা কত দুর্বল আমরা মারামারি করার জন্য লাঠি চোটা অস্ত্র রাইফেল বন্দুকের মুখাপেক্ষি হই এই যে আমাদের বাজারে মাঝে মাঝে আপনাদের এই বাজারে কুকুরে কুকুরে মারামারি করে এরা কখনো লাঠি চোটা নিয়ে অস্ত্র রাইফেল নিয়ে মারামারি করেছে নিরস্ত্র এবার মারামারি করছে আমরা মারামারি করার জন্য অস্ত্রের মুখাপেক্ষি হই ওরা মারামারি করার জন্য অস্ত্রের মুখাপেক্ষি হয় না বুঝা গেল মানুষ অত্যন্ত দুর্বল আপনার কবুতরের বাচ্চা এই বাচ্চাটাকে যদি একশোটা ধান দেওয়া হয় ধান এই কবুতরের বাচ্চা সঙ্গে সঙ্গে খেয়ে নেবে আপনার হাত হাতকে যদি এক পাও ধান দেন ধান খাবে কি খাবে না কিন্তু একজন মানুষকে একশো টাকা না যদি পাঁচটা ধান গলি গলি দেওয়া হয় খেতে পারবে তাহলে দেখেন কবুতর বাচ্চা একশোটা এক দানতে খেয়ে ফেলে কিন্তু আমরা মানুষ চারি পাঁচটা দানা আমরা খেতে পারি না তাহলে আমরা কবুতরের বাচ্চা থেকেও আরো অনেক দুর্বল আল্লাহ এটাই তো বলেছেন কুলি করলে ইসলাম জয়ীটা আমি মানুষদেরকে দুর্বল করে বানিয়েছি সৃষ্টি করেছি বুঝা গেল আমরা দুর্বল আল্লাহ হচ্ছেন সবল এই দুর্বল মাসলুকের উপর নামাজের মতো কঠিন একটি এবাদত আল্লাহাক চাপনি দিলেন খরচ করে দিলেন এটা তো তিনি দয়া প্রকাশ করে নাই এটাকে উনি নির্দয় এটাকে তো পরিচয় দিলেন মুফাসিরিনে গেলাম আল্লাহাক আয়াত অগ্র অগ্র ভাগে এ কথার উত্তর দিচ্ছে ইল্লা আলাল নামাজ অত্যন্ত কঠিন তবে হটিনদের জন্য নামাজ কঠিন নয় কথা বুঝতেছেন আমার নামাজ কঠিন আল্লাহ আল্লাহ বলতেছেন নামাজ কঠিন তবে খসিনদের জন্য নামাজ কঠিন নয় খসিন কারা এটা বুঝতে হবে খাসিন এটা খসিউনের বহু বছর খাসে বলা হয় মহিব আসে যে আল্লাহর আসে যে আল্লাহর প্রেমিক যার অন্তরে আল্লাহর মহাব্বত আর ভালোবাসা আছে তার জন্য নামাজ মোটেও কঠিন নয় নামাজ মূলত কঠিন জিনিস তবে যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে প্রেম আছে তার জন্য নামাজ কঠিন নয় তাহলে খাসের এক অর্থ পাইলে মহিব মালিক প্রেমিক আছে ফরহাদ এক যুবক সে প্রেমে পড়েছে শিরিন নামে এক মহিলার উপর শিরিন নামে মহিলা শর্ত দিল ফরহাদ নামক যুবককে যে তুমি যদি আমাকে পেতে চাও ওই যে সাগর দেখা যায় সাগর শিখতে হবে তোমাকে কথা বুঝছেন কিনা আমাকে পেতে হলে তোমাকে সাগর শিখতে হবে যদি সাগর শিখতে পারো তখন আমাকে পাও এ কথা শোনা মাত্রই ফরাদ নামক যুবক দৌড় মারছে সমুদ্রের কাছে গিয়ে কোনো গামলা পেয়ালা মেশিন ইত্যাদি কিছু নেই একটা জিনুক জিনুক পেয়েছে তাও ভাঙা এই ভাঙা জিনুক দিয়ে সমুদ্র শিক্ষা শুরু করেছে আপনাদের বিবেকে কি বলে একটা মানুষ যদি এক হাজার বছর পর্যন্ত জিনুক দিয়ে সমুদ্র শীতের চেষ্টা করে শিখতে পারবে এটা সবার বিবেকেও তো আছে যে শিখতে পারবে না কিন্তু পরাজ তো দৌড়াচ্ছে কারণ পরাজ এটা বুঝছে যে আমি আমার এই প্রেমিক প্রেমিকা শিরিনকে পেতে হলে আমাকে সমুদ্র শিখতেই হবে এসকি কি দোষওয়ারি হলে করতে আকামেল মজে इसको की दुश्वारियों ने कर दिया कामिल मुझे अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे আমাদেরকে যদি শিরিন এমন একটি শর্ত দিত যে সমুদ্র শিখতে হবে তখন আমাকে পাবে আমরা বলতাম না ছোটখাটো আরো একটা শর্ত দেন সমুদ্রে না অন্য কিছু কথা বলেন কিন্তু করার তো কোনো যুক্তি দেখাইল না দৌড় মারছে সমুদ্র শিখার জন্য যে আমাকে সিরিমকে পাইতেই হবে বুঝা গেল ভিতরে যদি প্রেম আর ভালোবাসা থাকে অনেক কঠিন জিনিসও কি হয় সহজ হয়ে যায় আজকে বলো মত মজাদুল মিল্লত শাহ আশরাফ আলী খানবি রহমতুল্লাহ আলাহ দরবারে একটি বিড়াল থাকতো বিড়াল আলোচনাকে শুনেন পিছন আলার শুনতে শুনতো না একটা বিড়াল থাকতো বিড়াল খানবী রহমতুল্লাহ আলাহ খানকায়ের মধ্যে হাজার হাজার আলে মোলামাইকরা দৈনিক খানা খাইত বাবুশ্রী খাবার পাঠ করে জোরে নামাজের সময় হয়েছে বাবুশ্রীখানার দরজা বন্ধ করে নামাজ পড়ার জন্য গিয়েছে বাবুশ্রীখানার ভিতরে আছে একটা বিড়াল বিড়াল তো আর নামাজ পড়ে না বিড়াল একটা কাণ্ড দেখলো কি বিশাল একটি ছাপ এই যে খুঁটি বেয়ে বেয়ে ওই যে সাহাবির আমরা বুতুর বলি ভুতুর বুতুর হয়ে যাওয়ার সময় এই বাড়ি সাপটি হঠাৎ যুক্ত করে ডাউলের ব্যাগের মধ্যে পড়ে গেছে উত্তপ্ত গরম ডাউল ডাউলের ব্যাগের মধ্যে এই সাপটি পড়ে গেল দেখেছে কিন্তু একমাত্র বিড়াল আর কেউ দেখে নাই বিড়াল এখন চিন্তা করলো হাইবে নামাজ পড়েই তো হাজার হাজার ওরা একরাম খেতে বসবে এই ডাউলগুলো তো সাপের কারণে বিষাক্ত হয়েছে না এই ডাউলগুলো যদি খায় হাজার হাজার ওলামা একরাম আল্লাহ মারা যাবে সুতরাং এদেরকে তো বুঝাইতে হবে যে এখানে একটা সাপ পড়েছে বাবুর্চি নামাজ শেষ করে যখন বাবুর্চিখানা এসেছে ম্যাও ম্যাও ম্যাও ম্যাও শুরু করছে বাবুর্চি বলে কিনা আমার বিড়ালের আজকে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে এভাবে ম্যাও ম্যাও ম্যাও ম্যাও কেন করতেছে আজকে সে ম্যাও ম্যাও আগে যে পরিমাণে করতো আজকে কয়েক গুণে বাড়াইয়া দিছে আর ম্যাও ম্যাও ম্যাও ম্যাও বাবুর্চি মারে লাতি বিড়ালকে মারে লাতি লাতি খেয়ে চার মাসের দূরে গিয়ে পড়ে সে লাতি খেয়ে ঠিক কিন্তু আবার ম্যাও ম্যাও আরো জোরে জোরে ম্যাও ম্যাও ম্যাও ম্যাও করতেছে বাবুর্চি বলে কি আজকে আমার বিড়ালের মাথা খারাপ এভাবে ম্যাও ম্যাও ম্যাও ম্যাও কেন করে দেখলো যে বুঝে নিতে পারতেছি না কারণ বাবু বাবুর্চি যে বাসা বুঝে বিড়াল সেই বাসা আর বিড়াল তো এ পাশে বুঝে এটাও তো বাবু ঠিকই বিড়াল তো বুঝেতে পারতেছে না যে ব্যাগের মধ্যে যে একটা সাপ পড়ছে বিড়াল সর্বশেষ কি করলো যে রশির মধ্যে লাভ ছিল লঙ্গি ঝুলানো ছিল একটা ওই রশির মধ্যে লাভ দিয়ে লঙ্গিটাকে আনি ডাউলের পাতিলের মধ্যে রাখে বিড়ালকে আরো জোরে মারা লাঠি বাবুছি খুব জোরে লাঠি মারে যে কি বিড়ালের আজকে মাথা খারাপ এমন কেন করে বেল তো বেলটা বুঝাইতে পারবো না ওলা মাইকরাম খেতে বসছে বাবুসি সবে মাত্র এই ডেক থেকে ডাল দিবে ওলা মাইকরামকে বাবুস্তি বিরাট চিন্তা করলো প্রথম লোকবার সাথে সাথেই তো এরা মারা যাবে এই জন্য উত্তপ্ত গরম গাওয়ালের মধ্যে বিড়াল ঝাঁপ দিয়ে নিজের জানটা নিজে দিয়ে দিল ও ভাই দুনিয়ার মধ্যে কঠিন কাজ আছে অনেক কঠিন কাজ তবে নিজের জীবন দেওয়া এটা সবচেয়ে কঠিন একটা কাজ নিজের জীবন নিজে দেওয়া এই বিড়াল নিজের জীবনটুকু নিজে দিয়ে দিলেন হাজার হাজার মানুষকে বাঁচাইয়া দিছে কিন্তু এরপরও বিড়াল চিন্তা করলে আমি মরে যাই তারপরে হাজার হাজার ওলামায় গেলাম ওরা বেঁচে থাকুক বিড়াল যখন জাপ দিয়ে নিজের জীবন দিয়ে দিল বাবুচি যখন ডালগুলো ফেলতে গেল দেখলো যে বিশাল একটি সাপ তখন গিয়ে বাবুচির মাথা খুশি ও আমার বিড়াল আমাকে একটু আগে এটাই না বুঝে আয় দোস্ত আগার জাত লবি জাত যাব তু ভবসম আয় দোস্ত আগার জাত লবি যাব তু ভবসম অত যাচ্ছে আজিজ আসতে ববু আপতু ববসম নিজের জীবন দেওয়া কত কঠিন কিন্তু বেয়াদের জন্য এটা কঠিন ছিল না যেহেতু ভিতরে আশ্রম আলী তাহলে মহাপত ছিল বুঝা গেল ভিতরে যদি মহাপত থাকে অনেক কঠিন জিনিসও কি হয় সহজ হয়ে যায় নামাজ কঠিন জিনিস আল্লাহ বলেছেন নামাজ কঠিন তবে যদি আল্লাহর প্রেম আর ভালোবাসা আমাদের ভিতরে থাকে নামাজ কঠিন হবে নাকি সহজ হবে সহজ হবে আজ থেকে প্রায় সাতশত বছর আগে ঘটনা ওরা মাইক্রাম আছেন ওরা জানবেন মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই ইরানের অধিবাসী আজ থেকে প্রায় সাতশত বছর আগের একজন বড় বুজুর্গ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই লিখিত একটি কিতাব সরহে জামি বর্তমানে কমি মাদ্রাসার সিলেবাস মুক্ত তিনার লিখিত কিতাব এই লোক যদি আল্লাহওয়ালা না হতেন উনার লিখিত কিতাব কমে মাদ্রাসার সিলেবাস মুক্ত হতো না বোঝা গেল লোকটা খুব আল্লাহওয়ালা ইরান থেকে হজ করার জন্য গিয়েছে মক্কাতুল মোকাল্লামা হজ কার্য শেষ করে মদিনায় যাবে মাসুদের রওনা আসার জেয়ারত করবেন মাসুদের নাম জানেননি কি আপনারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় যাবে মাসুদের রজ আদাব দেয়ারত করবেন খালি হাতে কিভাবে যায় মাসুদের জন্য তো কিছু নিতে হবে প্রেমাস্পদের জন্য এখন প্রেমাস্পদ তো আর উপরে নাই উনি তো মাটির নিচে যে ফল ফুরুট আপেল কমলা বেদানা সে এগুলো তো নেওয়া সম্ভব না উনি তো মাটির নিচে আরাম করতেছেন হায়াতুল নবী মাটির নিচে আরাম করতেছেন সুতরাং তিনি হাতিয়া হিসেবে কিছু কবিতা নিজ হাতে আবৃত্তি করেছেন কিছু কবিতা তিনার মনে মনে উদ্দেশ্য ছিল যে এই কবিতাগুলো মাসুদের রজার পাশে দাঁড়িয়ে মাসুদকে শোনাবেন কবিতা নিয়ে রবানা দিলেন কাগজের মধ্যে কয়েকটা কবিতা আল্লাহর নবী মক্কার আমিরকে স্বপ্নে দেখালো ও মক্কার আমির আব্দুর রহমান জামিন আমি একটা লোক মদিনা আসতেছে তাকে মদিনায় আসতে দিও না তাকে বাধা দাও মক্কার আমির গুম থেকে উঠে নিষেধাজ্ঞা জারি করে দিলেন যে হেই আব্দুর রহমান জামিন আহমদ মুফতিকে তোমার ব্যাপারে নিষেধাজ্ঞা আরো তুমি মদিনায় যেতে পারবে না সরাসরি রওজা থেকে নিষেধাজ্ঞা আছে তোমার পরের দিন আবার তিনি রওনা দিলেন আর মাসুক যত মানা করে কিন্তু আশেক তো তার মনটা রেখি মানা নিতে পারে না আবার রওনা দিলেন আবার একই স্বপ্ন আল্লাহর নবী মক্কার কি স্বপ্নে থাকা হে মক্কার আমি আব্দুর রহমান জামিন আমি লোকটা আসতেছে তাকে আসতে দিও না বাধা দাও মক্কার আমির দ্বিতীয় দিন উঠে ওইভাবে নিষেধাজ্ঞা জারি করে দিলেন আ মাসুক যতই মানা করে আসুক তো মনটাকে বুঝাইতে পারে সিরিয়ার বণিকদের সাথে ব্যবসায়ী ভাইদের সঙ্গে চুক্তি করলো ও সিরিয়ার ব্যবসায়ী ভাইরা তোমরা আমাকে তোমাদের পণ্যের বস্তার ভিতরে ঢুকাইয়া নাও বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখ বন্ধ করে দিবে আর যখন আমার সুখের রজা ঘনিয়ে আসবে তখন বস্তার মুক্তি খুলে দিবে আমি আমার সুখকে কিছু কবিতা শোনাব রওনা দিলেন বস্তার ভিতরে ঢুকে আল্লাহর নবী আমি কি স্বপ্নে দেখায় ও আমি তুমি কি ঘুমে আছো ওই লোকটা তো চলে আসতেছে আমার কাছে কাছাকাছি মক্কার আমির উঠে সমস্ত মানুষকে বিশাল একটি মাঠে একত্রিত করেছেন একত্রিত করে তল্লাশি শুরু করেছেন যে আব্দুর রহমান জামিন আমার লোকটাকে খোঁজাখুঁজি চালাইলো দেখলো যে ওনাকে মানুষের ভিতরে পাইল না আসলে উনি কোথায় তো বস্তার ভিতর বস্তা তল্লাশি শুরু করে বস্তার ভিতর থেকে উনাকে বের করেছেন বের করে আচরণ ওনার সঙ্গে খারাপ করেছেন শাস্তি দিয়েছেন এবং জেলখানা তিনাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ নবী মক্তার আমিরকে স্বপ্নে দেখা ও মক্তার আমির আব্দুর রহমান জামি নামক লোকটাকে মদিনায় আসতে নিষেধ করেছি তার অর্থ কোনো এই নয় যে আব্দুর রহমান জামি আমার দরবারের একজন আছে আমি আব্দুর রহমান জামিকে তুমি এখনো টের পাওনি তার তুমি এখনো বুঝতে পারো নি আব্দুর রহমান জামি এমন কিছু কবিতা নিজ হাতে আবৃত্তি করে আমার রজের দিকে গিয়ে আসতেছে ওই কবিতাগুলোর ভিতরে এস্ক মহাব্বত প্রেম আর ভালোবাসা এমন আকর্ষণ হয়ে গেছে এই কবিতাগুলো যদি আব্দুর রহমান জানি আমার রজার পাশে দাঁড়িয়ে পড়ে আমি মোহাম্মদ রজার ভিতরে থাকতে পারবো না রজার থেকে উঠে তার সঙ্গে আলিঙ্গন করতে হবে কেমন প্রেম মাখা কবিতা কি কবিতাগুলো কি যে মাহাজুরি গরামদ জানে আলম তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম না আকির রহমত আলামিনী দিমার হুমা চলা গা ফিল নসিনী বিরু আওয়ার তরদ বুরদে আমানি কে রোয়ে তুতে সুবহ জিন্দেগানি মাসু আপনি সারা বিশ্ব মানবতা বিশেষ করে মুসলমানের রূপ রূপ যেমনি ভাবে দেহ ত্যাগ করলে দেওয়ার মধ্যে পছন্দ ধরে আপনার বিয়োগের কারণে আপনার উন্মতের ভিতরে পছন্দ ধরে গেছে ও আল্লাহ রসুল আপনার বিগত দশায় আপনার উন্মত এত শক্তিশালী ছিল ইহুদি খ্রিস্টান আপনার উন্মতের দিকে তাকানোর সাহসটুকু খুঁজে পায় না আর আপনার বিয়োগের কারণে আপনার উন্মত ইহুদি খ্রিস্টানের বয়ে পালাবার জায়গাটুকু আর খুঁজে পায় না আয় কালে কে হার কাউন মাকা ভক্ত তো আয় খালে কে হার कौनो मका वक्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक्त बड़ा है जो दीन के था उम्मत मुस्लिम का नगाबान मुस्लिम का नगाबान अगर है तो खुदा है जो दीन बड़ी शानों से निकला था वो तुमसे परदेश में वो आज गरीब गोराबा है আল্লামা আলী রহমতুল্লাহ হে নবী আপনার দিগন্তটা আপনার উন্মত কত শক্তিশালী ছিল আপনার উন্মতের কত স্পিরিট ছিল আপনার উন্মতের গর্জনে ইহুদি খ্রিস্টান থরথর করে তারা কি কেঁপেছে কিন্তু আপনার মৃত্যুর কারণে আপনার উন্মতের ভিতরে ওই পোকা ওই পোকা ছিলেন তো না ওই পোকা ধরে গেছে আপনার উন্মতের চেঞ্জ নাই আমারও কোনো কি খাওয়ার নাই ইয়ারসুল্লাহি আপনাকে এমন দেশের চাদুর দ্বারায় ডেকে কবর দেওয়া হয়েছে আপনি আরাম করতেছেন ও আল্লাহ রসুল দয়া করে চাদুর থেকে চেহারাটুকু বের করে একবার উন্মতকে আপনার চেহারাটুকু দেখা যাবে আপনার চেহারা দেখলে আবার উন্মতের ভিতরে নবজাগরণ সৃষ্টি হয়ে যাবে তা আমার ভাইরা বস্তার ভিতরে ঢুকা বস্তার ভিতরে ঢুকা এটা কি সহজ কাজ না কঠিন কাজ আপনাকে যদি বলা হয় বস্তার ভিতরে ঢুকানো হবে সোমবানি বাজার মুখ খোলা হবে আপনি তো ওই দিকে দৌড় মারবেন আর এক সপ্তাহের ভিতরে সাঁতার ভাইয়া দৌড়ে আসছেন না ঠিক না বেশি বস্তার ভিতরে ঢুকা এটা কত কঠিন কাজ মক্কা থেকে মদিনা যারা গিয়েছেন তারা জানেন পাঁচশত কিলোমিটার দূরত্ব প্রায় সাড়ে তিনশত মাইল বস্তার ভিতরে তিনি ঢুকেছে কত কষ্টের কাজ যে নবীর প্রেম আর ভালোবাসা ভিতরে ছিল এই জন্য এই কষ্টটা কি হয়ে গেছে বোঝা গেল ভিতরে যদি প্রেম থাকে অনেক কষ্টের জিনিসও কি হয় সহজ হয়ে যায় তো আমার ভাইরা নামাজ এটা অত্যন্ত কঠিন জিনিস আল্লাহ বলেছে রন্যাহা লাগবে নামাজ এটা বড় কঠিন জিনিস ভারী জিনিস ইল্লা আলাল খসরি তবে যারা খসে তাদের জন্য নামাজ মোটেও কি নয় কঠিন নয় খাসে মানে প্রেমিক খাসের আরো একটি অর্থ এটা কুসু থেকে নির্গত অনেকে আমরাও কথার সাথে বলি কুজু এবং কুসুর সাথে নামাজ পড়া ফুসু এবং কুসু কি এটা আমরা জানি না কিন্তু আমরা বলতে পারি সবাই কুসু মানে অনেকে বলে বেখবর হয়ে যাওয়া বেখবর আসলে ব্যাখ্যাটা ভুল খুশু মানে বেখবর হওয়া নয় খুশু মানে বেখবর যেটা বলা হয় বেখবর হওয়াকে আরবিতে ইস্তেকরাক বলে ইস্তেকরাক আয় গরব কি জাতিহি ও সেপাতি আল্লাহর জাত ও সিফাতের মধ্যে ডুবে থাকা এটাকে বলা হয় ইস্তেকরাক খুশু না অনেকে খুশু মানে বেখবর হয়ে যাওয়া এই কথা বুঝানোর জন্য একটা ঘটনা পেশ করে ঘটনা সত্য তবে খুশুয়ের অর্থ হিসেবে ঠিক নয় কি ঘটনা হজরত আলী কাজা রবিআল্লাহ আল্লাহ তালুর পায়ে তীর ঢুকেছে সকলে আমরা জানি সাহাবাইকরাম অনেক চেষ্টা করেও এই তীরটি ওনার পা থেকে বের করতে পারে না সাহাবাইকরাম পরস্পর আলোচনা করেছে ঠিক আছে আলী নামাজে দাঁড়িয়ে যাক তখন খোলাটা চড়া আচ্ছা। হল ঠিকই হজরত আলী মুরতাজা রবি আল্লাহ তালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে সাহাবাইকরাম টেনে ওই তীরটাকে ওনার পা থেকে বের করে ফেলছে <laughs> আলী রবি আল্লাহ তালাম তেরো পান নামাজ শেষ করে সাহারি সাহের দিকে তাকিয়ে বলছে কিরা আমার তীর গেল সাহাবাইকরাম বলে না তীর আপনার পায়ে ছিল আমরা টেনেই বের করেছি তবে যেহেতু আপনি নামাজের মধ্যে ছিলেন এর জন্য টের ফাননি আমাদের দিঘা উস্তাদের উস্তাদ আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাই পাকিস্তান নিউ টাউন করাচি ওই মাদ্রাসার উস্তাদ ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাই তিনাকে অপারেশন করবেন অপারেশন থিয়েটারে যখন ঢুকানো হয়েছে ডাক্তাররা অপারেশন করার আগে একটা ইঞ্জেকশন দেয় অবশ করার জন্য দেয় কিনা কিন্তু ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন ডাক্তারদেরকে যে না তোমরা আমাকে অজ্ঞান করতে পারবে না আমার তো অপারেশন করো ঠিক তবে আমাকে অজ্ঞান করতে পারবে না ডাক্তারের ডাক্তারেরা হাসি করো তো মোল্লা মানুষ দুনিয়া সম্পর্কে মনে কোনো আইডিয়া নাই অপারেশন করার জন্য অজ্ঞান করা লাগে আর হে করতেছে কি অজ্ঞান করতে পারবে না আসলে ইসুফ বিন্দুরি রহমতুল্লাহ হয়তো এমন একটা উদ্দেশ্য ছিল যে আমি যদি অজ্ঞান অবস্থায় মারা যাই তাহলে কালিমা পড়ে মরলাম নাকি না পড়ে মরলাম এই খবর তো আমার আর কি থাকবে না এই জন্য বলছে না অজ্ঞান করতে পারবে না তাই হুজুর আপনাকে আমরা অপারেশন কিভাবে করবো ঠিক আছে যদি আমাকে অপারেশন করতেই হয় তো একটা ফর্মুলা আমি তোমাদেরকে দিই কি ফর্মুলা ইসুফ বিনুরি রহমতুল্লাহ বলেছেন আমি কোরআন তেলাওয়াত করা শুরু করব কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত করা শুরু করব তেলাওয়াত করতে করতে যখন এমন এমন একটা অবস্থা দেখবা আমার চেহারার মধ্যে অবস্থাটা খুব বাতলাইয়া দিছে যে এমন একটা অবস্থা যখন দেখবা তখন আমার পেট নয় যদি সারা দেহ টুকরে টুকরে করো আমার খবর থাকবে না এই কথা বলেই তিনি তেলাওয়াত শুরু এই কথা বলেই তেলাওয়াত শুরু করছে তেলাওয়াত করতে করতে ওই যে অবস্থার কথা বলেছে ওই অবস্থায় আসার পরে ডাক্তাররা অপারেশন করছে অপারেশন শেষ ওনার তেলাওয়াত শেষের পরে ডাক্তারদেরকে বলতেছে যে তোমরা এখনো দাঁড়িয়ে আছো অপারেশন করো নাই কবুদুর কি বলেন এটা তো অনেক আগে আমরা শেষ করে ফেলাই আমার ভাইরা কোরআন তেলাওয়াত করা তার মানে কার সাথে কথা বলা আল্লাহর সাথে কথা বলা যে আল্লাহর সাথে কথা বলে তার প্রেমিকের সাথে কথা বলে দুনিয়ার খবর আবার কিসের থাকে ইরা আহাতুকুম ইরা সল্লা ইউনাজি রব্বাহু হাদিসের মধ্যে আল্লাহর মধ্যে বলেছেন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সে তার মাওলার সাথে কোন আলাপ করে গোপনে আলাপ করে মোমেনে নামাজ যখন দাঁড়ায় দুনিয়ার কোনো খবর না থাকারই কি আজকে আমরা নামাজ পড়ি সব বলতে পারি আমরা পারে কিনা বলেন সব বলতে পারি কারেন্ট আসে না চলে গেছে মসজিদে কতজন মুসলি আসছে না চলে গেছে আজকে আমরা মুসলমান লা হাওলা ওয়ালা কুওয়াতা ये कैसा बशर है सूरत बुद्धि न मगर तुम तो नहीं है আয় দাদে নয়া আয় দাদে নয়া শালে নয়া রঙে নয়া है নামে মুসলমান মগর কামে কুকুর হ্যাঁ নামে মুসলমান মগর কামে কুকুর হ্যাঁ নামে মুসলমান আর কামে কি এদের টুপি দেখেন পাঞ্জাবি দেখেন রাস্তা ধোকা পুরো আজার ওরা সিটিং বাটপার মৃত্যু ঘন্টা কি ঘন্টা কি করে টুপি মাথায় দিয়ে ঘন্টা কি ঘন্টা জেনা করে বেবিচার করে লুটপাট করে পাঞ্জাবি গায়ে দিয়ে আমরা সুরতে মুসলমান সুরতের কোনো দাম নাই সিরতের দাম কার দাম বলে সাবাইকরাম সিরতে মুসলমান ছিল সুরতে ছিল একবার ওর আড়ম্বর সাদা সিদা আমাদের মধ্যে এত বাঁধওয়ালা পাঞ্জাবি সাহাবাইকরামে ছিল না ছিল দশ তালি বারো তালিওয়ালা উমর ফারুক রাজিল্লাহ সাল্লাম গায়ে দিয়েছে এত স্ট্যান্ডার্ড রুমাল কি ডিজিটাল সাউন্ড লাগাইছেন আমার কানে এগুলো ছিল তখন মুসলমান ছিল খাটি আর বর্তমানে আমাদের লেভেল ভালো কিন্তু ভিতরে সব কি যাই আমার ভাইরা নামাজ সম্পর্কে আলোচনা চলছে ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা চলতেই থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সাহাবাইক রামের নামাজের মতো নামাজ পড়ার তৌফিক দান করুন ওয়াকের দাওয়ানা আনিলামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুন্নত পড়ে না সেটা সুন্নত পড়ে